কোটিপতি কৃপন অনেক অনেক কাল আগে কোনো এক গ্রামে থাকত এক ধনী সদাগর নাম রিচার্ড তার অনেক জমি জামা ছিল শস্য ও শাকসবজি বিক্রি করত এত ভালো ব্যবসা চলত যে সে ছিল কোটিপতি লোকে হয়তো ভাববে যে সে খুবই আরামে সুখে জীবন কাটাত কিন্তু রিচার্ড ছিল বড্ড কৃপণ বাবা আমার জুতো একেবারে ছিঁড়ে গেছে একটা নতুন জুতো চাই এই তো দু বছর আগেই এক জোড়া জুতো কিনে দিলাম তুই কি আমাকে কাঙাল করে ছাড়বি নাকি বাবা আমার পা বড় হচ্ছে আর দেখো আমার পায়ে এই জুতোতে কত ব্যথা লাগে নতুন জুতোয় শুধু পায়ে লাগে তার মানে তুই এটা খুব বেশি নি তাহলে তো এটা এখনো নতুনই আছে এই যে এটা রাখ পায়ের জন্য একটা মলম কিনে আন মলমের দাম আটানা আর জুতোর দাম পড়বে তিরিশ টাকা বুঝতে পারলি কিন্তু বাবা অনেক হয়েছে এবার যা সবাই সবাই আমার টাকার পেছনে হাত ধুয়ে পড়েছে এই হলো রিচার্ড যে কোনো কিছুর পেছনে এক কানা করিও খরচ করবে না এদিকে তার তোষাখানা ভরা রয়েছে সোনা মণি মুক্ত হিরে জহরতে আর পায়ে তার ছেঁড়া জুতো তার পরিবারের সকলে তাপ্পি দেওয়া পোশাক পরে আর সে তার পরিবার আর চাকরদের শুধু দুবেলা দুমুঠো খেতে দেয় একদিন রিচার্ড বাজারে যাচ্ছে হেঁটে হেঁটে তার চাকরেরা বস্তা বস্তা শস্য পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে একটা গরুর গাড়িও সে ডাকবে না একটা কেকের দোকানের পাশ দিয়ে তারা যাচ্ছে সেখানে সবেমাত্র একটা বিরাট চকলেট কেক বানানো হয়েছে সেই কেকের সুগন্ধ রিচার্ডের নাকে এলো আর তার সেই সুস্বাদু কেক খাওয়ার এত লোভ হলো যা আগে কোনো দিন হয়নি তুমি এসে গেছো হ্যাঁ। কি হয়েছে তোমার কিচ্ছু না তোমার কি শরীর খারাপ হয়েছে না আমি কেক খেতে চাই টাটকা গরম নরম সুস্বাদু চকলেট কেক বুঝলে সে তো দারুণ খেতে দাঁড়াও আমি একটা না বরং দশটা কেক বানাবো আমাদের সবার জন্য মানে চাকর বাকর কর্মচারী সবার জন্যে কি এই জন্যই আমি তোমায় কিচ্ছু বলি না তুমি কি আমাকে কাঙাল করে ছাড়বে নাকি হ্যাঁ আচ্ছা একটা কেক বানিয়ে দিচ্ছি তোমার আর বাচ্চাদের জন্য ঠিক আছে তো বাচ্চারা কেন খেতে যাবে মানে ওদের দাঁত খারাপ হয়ে যাবে না ওহ ঠিক আছে তাহলে একটা কেক বানাই যেটা তুমি আর আমি খাবো ঠিক আছে তুমিও কেক খেতে চাও বুঝি আমি বিশ্বাস করতে পারছি না রিচার্ড আচ্ছা আমি শুধু তোমার জন্য একটা কাপ কেক বানিয়ে দেব তোমার যক্ষের ধন বাজবে তো হুম তাড়াতাড়ি বানাও তো খাবার জন্য আর তর্ষ হয়েছে না আমার বুঝলে তাই রিচার্ডের বউ তার জন্যে বানালো একটা ছোট্ট চকলেট কাপকেক ওহ এটা ছিল সুস্বাদু আর নরম আর গরম আর একদম চকলেট ভর্তি রিচার্ড একের পর এক কামড় বসাতে লাগলো তারপর আঙুল চেটে খেলো এমনকি প্লেটও চেটেপুটে সাফ কিন্তু একটা টুকরো তার বউকে দিল না এখন কি হয়েছে এক স্বর্গদূত ওখান দিয়ে যাবার সময় পুরো ঘটনাটা দেখেছে আর সে ভীষণ রেগে গেছে এমন এক ভাগ্যবান ধনী লোক অথচ এত কৃপণ নিজের সম্পদ এই পৃথিবীর মানুষের সঙ্গে একটুও ভাগ করে নেয় না এমনকি নিজের পরিবারকেও সেটা ভোগ করতে দেয় না একে তো দেখছি শিক্ষা দিতেই হবে উচিত শিক্ষা তাই সেই দূত পরের দিন সকাল অবধি অপেক্ষা করে রইল যখন রিচার্ড কাজের জন্য বেরোলো তখন সে রিচার্ডের রূপ নিয়ে তার বাড়িতে গেল সব চাকর বাকরদের ডেকে পাঠালো সবাই তোমরা শোনো একটু এখানে এসো তো আগে স্যার এই মাত্র এক স্বর্গদূতের সাথে দেখা হলো সে আমাকে সব ধনসম্পত্তি সবার সঙ্গে ভাগ করে নিতে বলল আমাকে বলল যদি না করি তাহলে আজ রাতেই মারা যাব তাই গ্রামে গিয়ে সবাইকে খবর দিয়ে এসো যে আজ আমি আমার তোষাখানা খুলে দেব সবাই যেন আসে আর যার যত ইচ্ছে সে যেন নিয়ে যায় যাও এক্ষুনি আর হ্যাঁ যদি কেউ এমনকি আমিও তোমাদেরকে বাধা দেবার চেষ্টা করি একটা লাঠি দিয়ে মেরে আমাকে তাড়িয়ে দিও মনে রেখো যদি আমার ধনসম্পদ ভাগ করে না দিই তাহলে আমি মরে যাব আপনি যা বলবেন স্যার তাই চাকররা গ্রামে গেল তাদের মনিবের এই খবর পৌঁছে দিতে কিছুক্ষণের মধ্যেই সারা গ্রামের লোক এসে জড়ো হলো রিচার্ডের বাড়িতে আর হিরে সোনা টাকা যা পারল নিয়ে নিল দুপুরে যখন রিচার্ড বাড়িতে খেতে এলো তখন তো তার অক্কা পাবার জোগাড় আরে তোমাদের এত বড় সাহস বেরো আমার তো শাখানা থেকে চাকর এদের বের করে দাও চোর যাও এখান থেকে উনি লোকেদের তাড়িয়ে দিচ্ছেন ওনাকে এখন লাঠি পেটা করতে হবে সে কি করে করি বলতো তো উনি তো আমাদের মনিব তোমাদের মনে নেই আজ সকালে উনি আমাদেরকে কি বলেছিলেন ওনাকে মারতে বলেছেন আর তাই বেচারা রিচার্ডকে তারই বাড়ি থেকে তারই চাকর বাকর মেরে তাড়িয়ে দিল তখন সে গেল রাজ দরবারে আর তার সব দুঃখের কথা খুলে বলল সারা গ্রামের লোকেরা আমার সম্পত্তি চুরি করে নিচ্ছে মহারাজ কিন্তু তুমি তো নিজেই তাদের আসতে বলেছ আর তোমার সম্পত্তি নিতেও বলেছ আর এর সাক্ষীও আছে অনেক আমি তো সারা সকাল কাজ করছিলাম মহারাজ আচ্ছা তুমি কি সত্যিকারের রিচার্ড এ আবার কে ও একটা ঠগ জোচ্চোর একেবারে চোর তফাৎ বোঝা তো দেখছি একেবারে অসম্ভব হুম কিন্তু যদি আমাকে বেছে নিতে হয় তাহলে আমি তাকেই বিশ্বাস করব যে তার ধনসম্পদ ভাগ করে নিতে চায় তাকে নয় যে এত কৃপন যে নিজের পরিবারকেও আধ পেটা খাইয়ে রাখে কে বলছেন মহারাজ আপনি কি আমাকে বন্দি করে রাখবেন দিতেই পারি হে মহারাজ করবেন না ও সত্যি কথাই বলছে ওই হলো প্রকৃত রিচার্ড আমি হলাম একজন দূত আর আমি এটা করেছি ওকে উচিত শিক্ষা দেবার জন্য ওকে গ্রেপ্তার করুন মহারাজ ও আমার সম্পত্তি হরপ করার চেষ্টা করেছে হে মহারাজ আমি ওনার স্ত্রী হিসেবে ওনার সম্পত্তির অধিকারী আমিও তাই আমি স্বীকার করছি যে আমার স্বামী ভয়ঙ্কর কৃপণ দয়ালু স্বর্গদূত তাকে শিক্ষা দিয়ে কোনো অন্যায় করেননি তুমি দেখলে রিচার্ড এমন সম্পদ আঁকড়ে ধরে থেকে কি লাভ যখন মানুষ যারা তোমার এত কাছের তারাও তোমার উপরে অসন্তুষ্ট আর তোমার কৃপণতায় আঘাত পাচ্ছে তোমার কোনো বন্ধু বান্ধব নেই এমনকি তোমার পরিবার তোমাকে জেলে পাঠালে তাকে অবিচার বলেও মনে করবে না আর এই ধরনের জীবনই কি তুমি চাও না মহারাজ চাই না আমি খুবই দুঃখিত আমার ভুল বুঝতে পেরেছি ভালো কথা নিজেকে শোধরাবার আরও একটা সুযোগ আমি তোমায় দিলাম অসংখ্য ধন্যবাদ মহারাজ আমার স্বামী এই শিক্ষার পরে শুধরে যাবে বলে আমি গ্রামের সবাইকে উপহার দিতে চাই মহারাজ ঠিক আছে দিও তাহলে